المعروف مع ما عندهم من تصوف وخرافات وكذلك هم القصاص في الغالب يعتمدون على نصوص الوعيد فيقنط الناس من رحمة الله تعالى মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ রব আলমিন আমাদের জন্য সত্য কিতাব আল কোরআনুল করিম যাতে কোনো সন্দেহ নেই নাজিল করেছেন এবং রসৌল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যিনি আসাদুল মসদুক মহান সত্যবাদী তাকে কোরআনের ব্যাখ্যার জন্য রসুল করে প্রেরণ করেছেন সত্য কথাতেই মানুষের জন্য হৃদায়ত রয়েছে আর মিথ্যা দিয়ে ধর্ম প্রচার করা মিথ্যা দিয়ে মানুষকে ধর্মের জন্য উৎসাহিত করা এটি হচ্ছে একটি গুমরাহির রাস্তা যা অনেকেই যুগে যুগে অবলম্বন করেছে আজকে এরকম একটা প্রশ্ন রয়েছে আল্লামা শেখ সালিউল হাউজান আল্লাহ তালার সামনে আর তার উত্তর আমাদের কিতাব থেকে প্রশ্ন নম্বর একশো দুই বলছেন জিজ্ঞাসাকারী লাকাদ্দাকারা সালাফু আল কুসাসম সালাফে সালেহিনরা যারা গল্প বলে মানুষকে আকৃষ্ট করত তাদের কথা উল্লেখ করেছেন এবং তাদের নিন্দা করেছেন সালাফরা সালাফ বলতে সাহাবাই কেরাম তাবিন তাবা তাবিন সালাফদের যুগে এই কিসাগো যারা গল্প গুজব শুনিয়ে মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করা তাদের ধ্যান ধারণা মোতাবেক এটা ছিল না সাহাবাইকেরামদের যুগে ছিল না তখন সাহাবাইকেরামগণ তারা সত্যবাদী ছিলেন অদুল ছিলেন নেক ছিলেন কিন্তু তাবেইনদের যুগ থেকে এটা শুরু হয়ে যায় তাবেইন তাবা তাবেইন তারাও সালাফ তো এই এই যুগগুলিতে কিছু লোকেরা এমন হয়েছিল মুসলিম সমাজে যারা বর্তমানে এক শ্রেণীর বক্তা নব্য কোশ্বাস আজকাল আর প্রাচীন যুগের কোশ্বাস প্রাচীন যুগের যারা কিসা কাহিনী বর্ণনাকারী তাদের কথা জিজ্ঞেস করছেন এবং তাদের আদর্শ বা তরিকাটা কেমন ছিল এবং তাদের সম্পর্কে আমাদের ভূমিকা কেমন হওয়া উচিত তার তাদের আদর্শের সাথে মিল আছে বা তাদের যারা উত্তরসূরি বর্তমান যুগে এমন আছে কি না এই বিষয়গুলি আজকের হচ্ছে বিষয় যারা ধর্ম প্রচার করে কিসা কাহিনী দিয়ে উদ্ভট কিসা কাহিনী দিয়ে তার কোনো দলিল কোরআন সন্ন্যায় থাকুক আর নাই থাকুক কোরআন সন্ন্যায় থাকলে তো অসুবিধা নেই কারণ আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে কেরিমে সত্য ঘটনা বর্ণনা করেছেন এবং বর্ণনা করার জন্য উৎসাহিত করেছেন সত্য ঘটনা যদি হয় কোরআন এবং সন্না ভিত্তিক হয় কোরআন সন্ন্যার সাথে সাংঘর্ষিক না হয় দিনের আকিদা মৌলিক বিষয়ের সাথে সাংঘর্ষিক না হয় লাকাদি কাসাসহিম ইবরাতুল্লে উলিল আলবাব আল্লাহ রবুল্লাহ ইউসুফ আলী ইসালামের ঘটনাকে শুরুতে বলেছেন যে আহসান আল কাসাস আহসান আল কাসাস সবচাইতে উৎকৃষ্ট কাহিনী আম্বিয়া কাহিনী পেশাসুল আম্বিয়া বলে প্রসিদ্ধ কোরআনে কারিমে কেসাসুল আম্বিয়া ভরপুর রয়েছে তা মানুষকে হেদায়তের একটা মুখ্য উপায় আম্বিয়া রসুলগণের সত্য কাহিনী শোনানো আহসানুল কাসাস বলে শুরু করেছে আল্লাহ রব ইউসুফ আলি সাল্লামের কেসা আর আবার ইউসুফ আলি সাল্লামের কেসা শেষ হয়ে যখন সুরা শেষ হতে যাচ্ছে সে আয়াত আল্লাহ বলছেন যে তাদের ঘটনা বলিতে কাসা সাহিম আলবাব তাদের ঘটনাগুলিতে মানে আম্বিয়া রসুলগণের ঘটনাতে কি রয়েছে শিক্ষণীয় বিষয় রয়েছে লেউলিল আলবাব জ্ঞানীদের জন্য মা কান হাদিস ইউফতার সেগুলি মানুষের কপল কল্পিত না কাল্পনিক কিসা নয় উপন্যাস নয় কোরআনে কোন উপন্যাস কাল্পনিক কিছু বর্ণনা করা হয়নি তো এই তাবেইন তাবা তাবেইনদের যুগ থেকে শুরু হয়ে যায় আর তারপরে সেটা ধীরে ধীরে বাড়তে থাকে অমায়েদের যুগ থেকে শুরু হয় আব্বাসীদের যুগে এদের প্রভাব অনেক বেশি ছিল যেমন কি আমি কেরাম বড় বড় মহাদেশনদের যুগে এমাম বুখারি এবং শাফি মালিক আহমদ এই যুগগুলিতে এই কুসাস যারা কাসনের বহু বচন কাসন এক বচন কুসাস গল্প দিয়ে ধর্ম প্রচার করা গল্প কাহিনী দিয়ে ধর্ম প্রচার করা তাদের কাজ ছিল আকর্ষণীয় গল্প যাতে বড় বড় অঙ্কের পুরস্কারের কথা আছে আর না হইলে কঠোর শাস্তির কথা আছে ভয়ভীতি প্রদর্শন রয়েছে এইরকম কিচ্ছা কাহিনী শোনানো আজব আজব কিসা কাহিনী উদ্ভট কিচ্ছা কাহিনী যাতে করে মানুষ অবাক হয় অবাক হয় আর যেমন আজকালকার এক শ্রেণীর বক্তাও আছে আর শ্রোতা সোহান আল্লাহ সোহান আল্লাহ পড়তে থাকে শুধু বুঝে না যে কি বললো কুফুরি কথা বললো সিরকি কথা বললো ইসলাম ধ্বংসকারী এইসব কিচ্ছা কিছু বুঝে না জাহেল সমাজ সুহান আল্লাহ সুহান আল্লাহ করতে আছে এসব করত তো সালাফ সালহিনরা তাদের কথা উল্লেখ করেছেন এবং তাদের নিন্দা করেছেন ফামাহিয়া তারিকাত হোম জিজ্ঞাসকারী বলছেন যে তাদের এই কিসা বর্ণনা করার পদ্ধতিটা কি ছিল বা আদর্শটা কি ছিল কি ধরনের কিসা বয়ন করত আর তারা কেমন লোক ছিল তারা কোন আলেম ছিল না সব জাহেল জাহেল আবিদ ইসলামের জন্য জাহেল আবেদ যদি ইসলাম প্রচার করা শুরু করে মূর্খ ইসলামের জ্ঞান নেই আর দিনকে খুব ভালোবাসে আবেদ রেজগার এদের দ্বারা ইসলামের অনেক বেশি ক্ষতি হয়েছে যখন এরাই ইসলামের প্রচার প্রসার শুরু করেছে এরা নিজে ইসলামের দায়ী ইসলামের খাদেম হইতে শুরু করেছে ইসলামের বক্তা হইতে শুরু করেছে জাতির বক্তা তখন এরা ধ্বংস করেছে জাতিকে এদের আদর্শটা কি ছিল জিজ্ঞেস করছে অমা মৌকেফনা তোজাহাহম এবং তাদের সম্পর্কে যারা কিসা কাহিনী বর্ণনা করে মানুষকে উৎসাহিত করে অথবা ভীতি প্রদর্শন করে তাদের সম্পর্কে আমাদের ভূমিকা কেমন হওয়া উচিত শেখ সাহুল ফৌজান বলছেন জবাব হাজার সালাফ রাহেমাহমুল্লাহ মিনাল কুসাস সালাফে সালাহিনরা যারা কিসা কাহিনী বর্ণনাকারী এই রকমের বক্তা তাদের থেকে সতর্ক করেছেন সতর্ক করেছেন কিসা কাহিনীর কিতাব আমাদের দেশে আপনার আছে ধর্মীয় পুস্তক আপনার নাম শুনেছেন খাইরুল হাসার নাম শুনেছেন কেউ যাতে ছন্দ ছন্দ আছে সুর ধরে ধরে সারা রাত ধরে পড়তো আমরা ছোটবেলা দেখেছি এগুলো এখনো ঠিক আছে তারপরে জংনামা বিভিন্ন যুদ্ধের কিচ্ছা কাহিনী উদ্ভাট কিচ্ছা কাহিনী এই ধরনের বইগুলো ছিল যেগুলোতে পয়ার ছদ্ম ছদ্ম আকারে আর সুর ধরে ধরে গ্রামের মূর্খ লোকেরা পড়তো আর সব জমজমঠে বসে যেত উঠানে বাইরে বাড়ির বাইরে যে উঠান থাকে বসে যেত সারা রাত ধরে চলতে আছে চাঁদনী রাতে আর মজা লাগছে শুনতেও মজা লাগছে শুনেই তো মজা লাগছে বা এইসব কিসা কাহিনী সোনা ভানের কিসা তো শুনেছেন তাই না তো ওই ধরনের কিসা কাহিনী আর কি হ্যাঁ পুঁথির বইগুলো যতগুলি পুঁথির বই আছে এক কথা পুঁথির অনেক এই বইগুলো এক যুগে খুব এগুলো প্রচলন ছিল এটা ছিল আজকের থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে পুঁথির বইয়ের খুব মানে ছড়াছড়ি ছিল শোনানেওয়ালা ছিল আর শুননেওয়ালাও ছিল আর জাতি দিন সম্পর্কে কিছু জানতো না আর না হলে ওইদিকে বিষাদ সুন্দর মতো খবিস কিতাব রাফেজি শিয়ার লেখা পড়তো দিয়ে গুমরা হইত তো গুমরাহি ছাড়া সহি কিতাব ছিলই না বললে চলিল্লা মাসা আল্লাহ বাংলা ভাষাতে বিশেষ করে প্রাচীন যুগে এরকমই কিসা কাহিনী শুনে ট্যাক্সিন লোকেরা এদের সম্পর্কে সালিনা সতর্ক সাবধান করেছেন সতর্ক সাবধান যে সালিনা করেছেন এর বিভিন্ন উক্তিগুলি পরে উল্লেখ করবো শেখ সাল ফৌজানের উত্তরটা শেষ করি কেন সতর্ক সাবধান করেছেন যে সাবধান যারা কিসা কাহিনী বয়ান করে ইসলাম প্রচার করে ওদের কথা শুনবে না ওদের কাছে বুঝবে না ওদের সংসর্গে যাবে না লিয়ান ফিল গালিব লায়াত ফি কালামহিম কারণ তারা যেসব কিসা কাহিনীগুলি বর্ণনা করে সে সম্পর্কে সেটা সহি না ভিত্তিহীন জাল বানাওয়াট কোনো পার্থক্য করে না কিসা কাহিনী পেয়েছে বয়ান করে তার মধ্যে একটি কিতাব ফার্সি থেকে অনুবাদ হয়েছে এটা বলি আমরা ছাত্র জীবনে ওই কিতাব থেকে সব কাহিনী নবীদের নামে আর নবীদের যুগের কাহিনীর নামে সব কাহিনী মুখস্থ করতাম আর আমরা ওই বক্তব্যের ট্রেনিং করতাম মাদ্রাসায় কিতাবটার নাম হচ্ছে কেসাসুল আম্বিয়া কেসাসুল আম্বিয়া ভারত বাংলাদেশ পাকিস্তানে যেটা প্রচলিত সেটা ফার্সি থেকে অনুবাদ হয়েছে উদ্ভট জাল আর ইসলাম বিরোধী কথায় ভরা আছে যেটা প্রসিদ্ধ কেসাসুল আম্বিয়া ভারতের আলেমদের কাছে যে সেটা তাতে সাদ্দাদের কাহিনী আছে সাদ্দাদের বেহস্তের কথা আছে অতি আছে ওতে আছে ইব্রাহিম আলী ইসাল্লাম স্বপ্নে দেখলেন হ্যাঁ যেভাবে কোরআন বলছে ওইভাবে না তোমার প্রিয় হ্যাঁ, জনকে কি করো কোরবানি করো প্রিয়জন কোথায় আছে কোরআনে কি আছে একবার সরাসরি কোরআন বিরুদ্ধে এমনি আরাফেল মানা আমি স্বপ্নে দেখছি আন্নি আজ বাবা বাবা তোমাকে জয় করছে দেখছে যে ছেলেকে জয় করছে এইভাবে দেখেছে আর ওতে আছে না আল্লাহ ফেরিস্তা পাঠাচ্ছে না বলছেন এব্রাহিম তোমার প্রিয়জনকে জবাই করো কুরবানি করো ফানাহট ভুয়া একবার সকালে উঠে চিন্তা করলাম তো নবী শয়তান দেখাইতে পারে না তখন ছেলেকে বাঁচাইতে হবে দিলেন দুশো উঠ কোরবানি করে দুশো উঠের কথা দুশো দুশো করে তিন দিনে নাকি ছয়শো উঠ কোরবানি করছিল অতি আছে ছোটকালে পড়েছি তো যা দু চারটা কথা মনমরিতে আছে আপনাদের দেখতে শুনেলাম এগুলো সব ভুয়া কিস্সার বই <clears throat> বর্তমান কেসাসুল আম্বিয়া নামে আরবিতে কিছু কিতাব হয়েছে বা নবীন এগুলো ভালো এগুলো অথেন্টিক কিতাব আরবিতে এগুলোতে যদি অনুবাদ করে তাহলে ঠিক আছে যেগুলো কোরআনে কেরমে কেসাসুল কোরআন কোরআনে যে কেসাগুলি বর্ণনা করা হয়েছে বা কেসাসুল আম্বিয়া আছে কিছু ভালো কিতাব ইদানিং কেন সতর্ক করে সালাফে সালামরা কারণ তারা যখন কিসা কাহিনী বয়ান করত সব বয়ান করত সব কিছু জাল সব মেদুন দলিল প্রমাণের উপর তারা নির্ভরশীল না যা আসছে সামনে করতাম নাস এবং তারা শুধু কাহিনীর উদ্দেশ্য কোরআন করিম এমনি কিসা একেবারে শোনানো হয়নি যেখানে কাহিনী শোনানো হয়েছে শিক্ষা দেওয়া উদ্দেশ্য যে এই কিসার থেকে কিছু শিখো এই জন্য বর্ণনা করা হয়েছে আর এই রহস্যের কারণে কোন নবীর কিস্সা একসাথে সব পুরো বর্ণনা করা হয়নি এমন এমন দিকগুলি বর্ণনা করা হয়নি যেগুলিতে মানুষের কোনো শিক্ষা নেই জন্ম কোথায় হ্যাঁ আর তার কবর কোথায় কোন নবী সম্পর্কে করেন আছে নেই কারণ কোনো লাভ নেই আমার জন্ম কোন গ্রামে আর মৃত্যু কোন গ্রামে এতে আপনাদের কি লাভ আছে কোনো লাভ নেই তাই না জি এই জন্য এগুলো কথা করার বর্ণনা করা হয়নি এমন এমন দিকগুলি করার বর্ণনা করা হয়েছে যেগুলিতে কিছু না কিছু শিক্ষা পাবে না অবশ্যই শিক্ষার আছে আপনার লাইফে সেগুলি কাজে আসবে তারপরে উপদেশের জন্য যেখানে যেমন প্রসঙ্গ ওখানে ওই বিষয়টি তুলে ধরা দরকার পুরো শুরু থেকে শেষ পর্যন্ত একজন নবীর জীবনী বর্ণনা করা দরকার নেই এই জন্য শুধু ইউসুফ আলি সাল্লাম ছাড়া কোরআন করিমে কারো কিসা একসাথে বয়ন করা হয়নি মোসা আলি সাল্লামের কিসা কতগুলি সুরাত আছে ছড়িয়ে ছিটিয়ে কারণ উদ্দেশ্য হচ্ছে আকিদের কথা তৌহিদের কথা রিসালাতের কথা আখেরাতের কথা জান্নাত জাহান্নামের কথা তার সাথে হুকুম হাকাম এবাদবন্দিগির কথা আখলাক চরিত্রের কথা তার মানুষ অসংশোধনের জন্য তার সাথে সাথে কাহিনী থেকে কিছু শিখো তো কাহিনীর কিছু দিক বর্ণনা করা হয়েছে এখানে মোসার একটু ওখানে মোসার ইসলাম সম্পর্কে একটু ওখানে ইব্রাহিম আলী সাল্লাম সম্পর্কে একটু বর্ণনা করা হয়েছে কোন জায়গায় এক লাইন দুই লাইন করে বর্ণনা করা হয়েছে আচ্ছা সুরা আরাব পড়ে দেখেন সুরাহুদ পড়ে দেখেন অনেক নবীদের কিসা কিন্তু দু চার লাইন বর্ণনা করা হয়েছে ওই শিক্ষার দিকটি তাদের দাওয়াতে কি ছিল সবাই বলেছেন তোমাদের তার ছাড়া কোনো সত্য উপাসনে এটা আসল উদ্দেশ্য থেকে তাদের দাওয়াতের মূল বিষয়বস্তু দিয়েছে তো কিসা যদি বক্তারা বয়ানও করে প্রথম কথা সহি কিসা হইতে হবে আর তারপরে হ্যাঁ একটা উদ্দেশ্য নিয়ে বলতে হবে যে আমার এই কিসা বলার উদ্দেশ্যটা কি শুধু কিসা শুনিয়ে দিলাম আমি আজকে খুব খুব ইচ্ছা শুনাইলাম কি শিখলেন কিসাটা শিখাইলাম কোনো লাভ নেই আমরা কিসা শিখাইলাম কি লাভ হইলাম ওই কিসা থেকে কি শিখলেন ইউসুফ আলি সাল্লাম কিসা থেকে অনেক কিছু শিকার আছে আল্লাহ রক্ষা করলে কেউ মারতে পারে না হ্যাঁ তারপরে মানুষ ভালো ভালো মানুষ নারীদের ফিতনায় সম্মুখীন হইতে পারে কিন্তু সেখান থেকে বাঁচার উপায়টা কি আপনি আমি এরকম সম্মুখীন হতে পারেন কিন্তু বাঁচার উপায় উপায় ইসুফ আলাইসালামের কিসা থেকে শিখো জি সুযোগ পেলেই বাস অথবা আমি কি করব আমি চাপের মুখে ছিলাম এটা চলবে না এইসব কথা অনেক কিছু শিখার আছে মোসা আলাইসাল্লামের কিসা থেকে অনেক কিছু শিখার আছে ইব্রাহিম আসলামকে সাথে অনেক কিছু শিখার আছে শিক্ষার দিকগুলি অনেক উদ্দেশ্য কোরআনে যারা প্রচলিত বক্তা অধিকাংশই কিসা বয়ন করে ব্যাস কিসা মানুষকে হাসাবার জন্য না হয় কাঁদাবার জন্য একদল কাঁদাচ্ছে কবর আজম শুধু ওদের বিষয়বস্তু আজকাল বাংলাদেশে একটা পীর আছে না এক পীর তরিকা শুধু কি কবর আজাব হ্যাঁ বের কথা বয়ান করে কেন কবরে জীবন আর নিজে কাঁদতে থাকে আর নিজে কাঁদবে আল্লাহর সামনে নির্জনে কাঁদবে মানুষের সামনে এত কাঁদার উদ্দেশ্যটা কি আহ কাঁদাইতে হবে থেকে যাতে পকেট ঝেড়ে সব দান খেরাত করে চলে যায় নজর নিয়ে আসবে ঈশা সাহেবের যেন জি নির্জনে কাঁদার তৌফিক হবে না যারা লোকের সামনে কাঁদে তাদের নির্জনে কাঁদার তৌফিক হবে না কারণ আল্লাহ আসলটা থেকে বঞ্চিত করে দেবে মানুষকে যেটা আল্লাহর কাছে কাজে আসবে যে কান্না তারপরে এরা দিনের মৌলিক বিষয় কিছু শিখায় না যারা এই কিসা কাহিনী দিয়ে বক্তব্য করে হাসায় আর কাদায় তাদের ওয়াজ দশ বছর ধরে নিয়মিত শোনেন যেমন আমাদের সপ্তাহে একটা দুটো করে শুনছে সপ্তাহে শোনেন কিছু শিখতে পারবেন না কিছু শিখতে পারবেন না তবলি জামাতে বিশ বছর ৩০ বছর চিল্লা দিয়ে এসছে কিছুই শিখতে পারেন এক বছর ইসলামী সেন্টার থেকে যা শিখেছে অস্বীকার করার কিছু আছে বহু লোক এসে তোবা করে এসে বলেছে এক বছরে যা শিখলাম ইসলামী সেন্টার শেখ চল্লিশ বছর তিরিশ বছর তবলিক করেছি বত্রিশ বছর এখানে ছিল এক ভাই তবলিক করে মারা গেছে আমাদের সে বলতো কিছু শিখিনি তার কাছ থেকে অন্ধভক্তি ছাড়া কিছু শিখিনি কারণ যার কিসা কাহিনী বর্ণনা করে তারা মানুষকে দিনের হুকুম আহকাম শিখাবার ক্ষেত্রে গুরুত্ব দেয় না উমুর আকিদা তিনি তাদের আকিদা শিখাবার কোনো গুরুত্ব নেই এজন্য তাদের যারা দশ বিশ বছর চিল্লা দিয়েছে তাদের জিজ্ঞেস করবেন শুধু আরকানে ইসলাম কয়টি আরকানে ইমান কয়টি আর তারপরে দিনের স্তর মারাতেবুদ্দিন কয়টি হ্যাঁ এহসানের স্তর কয়টি জিজ্ঞেস করবেন তো দেখি ইসলাম ইমান এহসান এই তরতিবটা সিরিয়ালটা কিভাবে দিতে হবে কোন দিক থেকে দিতে হবে জিজ্ঞেস করেন তো দেখি পারবে কিন্তু ইসলাম সেন্টার নিয়মিত আসলে অবশ্যই পারবে ইমানের শাখা জিজ্ঞাসা পারবে না কিন্তু যদি বলেন যে তবলিগের ছয়টা ওসুল কি বানাওয়ার ভুয়া কথা বলে দিবে আপনাকে ভুয়া কথা বলতে পারো কারণ ভুয়া কথাই শেখানো হচ্ছে হ্যাঁ ইমানের ছয়টি রুকুন না শিখে কি শিখায় তবলিগের ছয়টি ওসুল তবলিগের ছয়টি ওসুল তো এর আকিদা শিখায় না বরং একজন শেখ এই কয়েকদিন আগেও দেখলাম আগেও দেখেছি তাদের কিতাবাদিতে আরব শেখ বলছেন কারণ কেউ কেউ বলে যে তবলিগীদেরকে তবলিগীদের চিল্লাতে যেতে পারো যদি ওদেরকে আকিদার তৌহিদের শিক্ষা দিতে পারো এরকম কিছু আরব বক্তারা আছে যারা বলেছে বা আরব আলমরা এরকম বলেছে তখন বড় একজন শেখ এখানকার হ্যাঁ থেকে বললাম তিনি বলছেন শেখ সালির ফজান অথবা শেখ ইবিন হুসাইমিন বড় বড় শেখ একজন বলছেন যে তুমি ওখানে গিয়ে যদি তৌহিদ আকিদার কথা বলো প্রথম তোমাকে এক ঘরে করে দেবে কথা বলবে না কেউ আর তারপরে তোমাকে সেখান থেকে তাড়িয়ে দেবে তৌহিদ আকিদের কথা যদি আলোচনা করো তাহলে এ হচ্ছে তবলিগ জামাত ওদের তৌহিদের ওপর এত ঘৃণা আর অ্যালার্জি সহি আকিদার নাম শুনলে আই আকিদা আকিদা তৌহিদ কোথায় আছে তৌহিদ আউজবিল্লা এই কথা একজন মুসলিম বলতে পারে যে কোরআনে কোথায় তৌহিদের কথা আছে তুলনা করছে যে মজাবের কথা করেন নাই তো তৌহিদের কথা কোথায় আছে গত দুই তিন দিন আগে আমার কাছে প্রশ্ন এসছে একজন যে একজন প্রশ্ন করছে যে মজাবের কথা কোরআনে নেই সেই জন্য মজাব উনি মানা ফরজ বলবেন না তো তৌহিদের কথা কোথায় আছে ওই যে সুরা এখলাস পড়ে আল্লাহ আহাদ পড়ে না ও এলাহু কুম এলাহু ওয়াহিদ পড়েন না একাধিক জায়গায় কোরআনে কারিমা আছে এলাহিন গাইরুহু ছাড়া এলাহ মানে একত্র পড়ে না না একমাত্র তোমার এবাদত ইয়া তোমার কাছে একমাত্র সাহায্যগুলো কি কিন্তু জাহিল তো বুঝেই না যে আল্লাহ কোরআন কি জন্য কোরআন শুধু তাবারক যেন নাজল করেছে দশ দশ নাকি না হরফে হরফে অক্ষরে অক্ষরে ব্যাস এ হলো জাতি তারা এগুলোর গুরুত্ব কেন দেয় না যারা বক্তা এসব বক্তব্য করে তারা কেন আকিদা আর দিনের হুকুম আহকাম মাসলা মাসাইলের গুরুত্ব দেয় না লেআনাহম লাইসা আইন্দাহম ফিক তাদের কাছে দিনের জ্ঞান নেই নামাজের রুকুন কয়টি জ্ঞান নেই অজেবাত কয়টি যে কোনগুলি সন্ন্যাত কোনগুলি বিদাত কোন জ্ঞান নেই হজে রুকুন কয়টি ওয়াজেবাদ কয়টি কোনো জ্ঞান নেই কিচ্ছু নেই তাদের কাছে শিখাবে কোথেকে বলছেন যে যুগে ওই ছিল যাদেরকে বলা গো যারা বর্ণনাকারী মানুষকে ধর্মের জন্য উৎসাহিত করার জন্য ছিল বর্তমান যুগে তাদের প্রতিনিধিত্ব করছে জামাত উত্তবলিক তবলিক জামাত তবলিক জামাতের কর্মসূচি হচ্ছে ঠিক প্রাচীন যুগের প্রশ্বাসদের মতো কেসা কাহিনী শোনাও মানুষকে বড় বড় অঙ্কের নেকি দেখাও উৎসাহিত করো আর বড় বড় কঠিন শাস্তি দিয়ে চমকাও ধমকাও সেটা সহি হোক কখনো জয়ীফ হোক জাল মিথ্যা হোক এমন কি কোনো জয়ীফ তো দূরের কথা বানাওয়ার কিচ্ছা কাহিনী হোক আমাদের ইজতেমাতে আসলে আপনার হজ হয়ে যাবে কোন জাল হাদিস আছে নাকি এটা এক বর্তমান যুগের জাল ওদের জাল তৈরি করে তাই এই হচ্ছে তাদের কাজ এরকম বহু জিনিস রয়েছে তাদের যে হ্যাঁ আজব আজব কথা শুনলেন তাদের কাছ থেকে ফজিলতের উনপঞ্চাশ কোটির নাকি হজে হজের সময় হজে না এসে চিল্লায় যদি জানতো হজ থেকে কত গুণ নাকি কিছুদিন আগে একজন শুনে এলো যেসব উদ্ভাট কথাবার্তা মনে না রাখাই ভালো তো এই তবলিগ জামাতের কাজ হচ্ছে এরকম অতিরিক্ত তাদের কাছে কি আছে মা মা ইন্দাহমিন তাসাউফিন ওদের কাছে সুফিবাদও আছে সুফিবাদ যেটা বেদাত থেকে শুরু হয় আর শির কুফরি দিয়ে শেষ হয় যাদের সর্বনিম্ন সুফিবাদের আকিদা হচ্ছে বেদাত আর তারপরে ধীরে ধীরে এতদূর পৌঁছে যে সেখানে গিয়ে হলুল ওয়াহাদাতুল ওজুদ আর ফানা তাসাউরে শেখ এই করে কুফরি করে মানুষ পীরমরি দিতে জড়িয়ে গিয়ে মারা যায় খোরাফাত উদ্ভট বিষয়গুলি তাদের কাছে রয়েছে এ হচ্ছে তবলিগ জামাত যাদের সম্পর্কে সতর্ক করলেন শেখ সাহেব ফজান হাফিজাহুল্লাহ তালা ওয়াকাজ হমল কুসাস ফিল গালেব যারা তবলিগ জামাতে যায় এরা কিসা কাহিনী শোনায় যদি ফাজাইলে দুরুদ পড়েন আর ফাজাইলে হজ পড়েন আজব আজব কেসা শুনবেন অমুক আল্লাহর ওলি হ্যাঁ, মক্কা থেকে মদিনে আসলেন আসাল পর রওজা শরীফে এসে কয়েকটা কবিতা পড়লেন আর দরুদ পেশ করলেন হ্যাঁ ইয়াজাদ্দি বললেন আর সাথে সাথে হাত বেরিয়ে চলে আসল রসুল্লাহাম সবাই চুমা দিতে লাগলেন পাঁচশো পঞ্চান্ন হিজড়ি ছিল নব্বই হাজার হাজি নাকি চুমা দিলেন ফাজাইল হজ আছে যদি নবী সাল হাত বেরিয়ে আসা সম্ভব হয় তাহলে প্রথম আসত পুরুষদের মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিলেন অবাকর সিদ্দিক তার জন্য নারীদের সবচেয়ে প্রিয় ছিলেন মা সারদিয়া তার জন্য হ্যাঁ একবারও তো বর্ণনা করতেন সবার সামনে না হলে একে একা যে হ্যাঁ, আমার স্বামী রসুর উল্লাহ সাল্লা সাল্লামের হাত মাঝে মধ্যে বেরিয়ে আসার আমি চমা যে তেল মালিশ করে দিই কথা বলে নি একটু সালাম দোয়া হয়ে যায় সালামের জবাব আসে হাত বের হওয়া ছাড়া সালামের জবাব যে কতবার উল্লেখিত আছে এই ফাজাইল হজে কত কে যে সুফিগুলো আসলো নবীলামের কবর কাছে সালাম বললো বলছে ওয়ালাইকালাম ইয়াওয়ালাদি নবীর বংশের কোন পীর এসছে উদ্ভট একদম ভণ্ডামি এসে যখন সালাম বলল নবী সাল্লামের কবর ফেটে গেল বলছে ওয়ালাইকা সালাম ইয়া হে আমার সন্তান তোমাকে সালাম সালামে জবাব দিচ্ছে এগুলো হলো তবলিগ জামাতের ধর্মকর্ম ও গাজাল কহমল কোসাস এই কিসা কাহিনী বর্ণনাকারী ফিলগার অধিকাংশ এরা কি করে ইয়াতা মেদুন আলা নসুসিল ওয়াইদ এরা বেশি সময়ে নির্ভরশীল নির্ভরশীল ওই সব দলিলগুলির ওপর যেগুলিতে কঠোর শাস্তির কথা বলা হয়েছে কঠোর শাস্তির কথা বলা হয়েছে যদি সেটা সহি হয় তো একটা দিক শুধু বর্ণনা করে ইসলাম একটা দিক বর্ণনা করতে বলছে না কোরআন এবং সন্ন্যাতে দুটো দিক আছে একটা হচ্ছে ভালো কাজ করলে ওর জন্য পুরস্কারের দিক ওয়াদ আল্লাহর পক্ষ থেকে তুমি এই ভালো কাজগুলি করো তোমার জন্য জান্নাত রয়েছে তোমার জন্য নিয়ামত রয়েছে তোমার জন্য সব সব রয়েছে কোরআন হাদিস আছে না নেই কোরআনেও আছে একটা দান করলে কামাসালে হাব্বা সেটা একটা দানা বাড়তে বাড়তে দশ তারপরে একশো আছে না এগুলো দিক পুরস্কারের দিক আর একটা হচ্ছে শাস্তির দিক শাস্তির দিক শাস্তির দিক বহু শাস্তির দিক রয়েছে যে এই কাজগুলি করবে সীমা লঙ্ঘন করবে তার জন্য কঠোর শাস্তি রয়েছে যে খুন করবে তার জন্য এই শাস্তি রয়েছে হ্যাঁ যে ব্যক্তি জেনা লিপ্ত তার জন্য এই শাস্তি রয়েছে ইত্যাদি ইত্যাদি শাস্তির দিক তবলি জামাতের কাজ হলো কি শাস্ত্রের দিকে বেশি বর্ণনা করা তবলিগীদের যাতে মানুষ ভয়ে ক্যাবে ওঠে আর তারপরে তখন ধার্মিক হয়ে যায় এটা তাদের একটা ধারণা যে মানুষকে ভয় দেখালে কি হবে ইসলামের দিকে আকৃষ্ট হবে এজন্য তারা একটা দিক বর্ণনা করে একটা দিক যদি শুধু শাস্ত্রের দিকটা বর্ণনা করেন তো মানুষ যারা পাপি মুসলিম সমাজে বহু পাপি আছে দীর্ঘদিন পাপ করেছে পাপি বড় পাপ করেছে তখন কি হয়ে যাবে আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাবে এত পাপি আমি আমার কি আর মাফ হয় মানে মাফ হবে না মাফ যখন হবেই না যখন সংশোধনের কোনো রাস্তা নেই তো যা করছি করে যায় বাকি জীবনটা পাপ করতে থাকবে কিনা অথবা আত্মহত্যা করে নেবে যে বাঁচবই না মরে যাব মানুষ যখন নিরাশ হয়ে যায় তখন হয় আত্মহত্যা করে যে আর শান্তি পাচ্ছে না আমি মরে গেলে শান্তি পাবো আত্মহত্যা করে আর না হলে কি হয়ে যায় হ্যাঁ কুফরি করে ফেরে আরো পাপে ডুবে যায় যে যা যখন আর বাঁচছে না যা ইচ্ছা তাই করেনি যেমন একটা লোক যদি শত্রুর কবলে চলে আসে তো যথাসাধ্য বাঁচার চেষ্টা করে যে বাঁচার রাস্তা দেখে যে বাঁচতে পারবো বাঁচার চেষ্টা করে ঠিক না যখন আর বাঁচবো না মরেই তো যাবো তাহলে একটু মেরেই যাই আছে না ঠিক ওই রকমই মানুষকে যদি শুধু ভয় দেখান ভয় দেখান এই আজাব এই আজাব আর তাতে যদি মানে অতিরিক্ত কোরআন এবং হাদিসের ভয়গুলি শুধু নয় জাল জয়ীফ যেমন তবলিগদের একটা ধারণা যে একটা চুল যদি ফরজ গোসল করতে গিয়ে সুখা থেকে যায় তাহলে জাহান্নামে যেতে হবে এই ভয়ে কি তবলিগিরা কি করে তবলিগীরা মুরব্বীদের কারো চুল পাবে না দেখবেন তবলিগীদের যা চিল্লা পার্টি একটা দুটা চিল্লা দিয়েছে আর একটা হ্যাঁ এলাকার বা চিল্লার আমির হয়ে গেছে তাদের মাথায় কিন্তু চুল পাবেন না নেড়া সব নেড়া আর তার একটা জাল হাদিস গড়েছে একেবারে ভিত্তিহীন যে আলী রাজি আল্লাহ তালাহ জানাবাতের ভাই যে ফরেজ গোসুলে যদি চুল একটা শুকা থেকে যায় তো জাহ্নামে যেতে হবে সেজন্য আলী রাজা নাকি মাথা নেড়া করতেন সবসময় অথচ আলী রাজি আল্লাহ তালানোর শত্রু যারা খারিজি ছিল যারা আলী রাজি আল্লাহ তালানোর খুনি খুন করেছে তাদের লক্ষণ সম্পর্কে রসুল্লাহ বলছেন সিমাহমুদ তাহলিক কিন চিনতে পারবে তাদের মাথা নাড়া দেখে শত্রুরা মাথা নাড়া করতো আলী রাজি আল্লাহ মাথা নাড়া করতেন কোন দলিল আছে কোন দলিল নেই কিন্তু এটা কিন্তু তবলিগীদের ধারণা জি তবলিগি দেখবো খারিজদের লক্ষণটা ফিট হচ্ছে এই জন্য এদের মুরব্বীরা সবগুলি মাথা নাড়া হয় এই জাল কথা ভুয়া কথার ভিত্তিতে এই একটা চুল শুকাতে গেলে জান্ন এই ভয় এই যে ওয়াইদ শাস্তির ভয় অথচ এই শাস্তির কথাটি হচ্ছে একেবারে জাল সহি কথা হইলেও শুধু শাস্তি বর্ণনা করা যাবে না ইসলামের দাওয়াতের কাজ হচ্ছে কোরআনে যেমন বর্ণনা করা হয়েছে যেখানে জাহান্নামের কথা পাশাপাশি জান্নাতের কথা বর্ণনা করেছেন হ্যাঁ যেখানে আল্লাহর পকড়ার কথা বলা হয়েছে সেখানে আল্লাহ রহমতের কথা বলা হয়েছে জি আনাল আমার বান্দাকে জানিয়ে দাও যে আমি বড় মার্জনাকারী বড় দয়ালু দয়ালু মার্জনাকারী মানুষ সাহস পেয়ে যাবে আরে যতই পাপ করি আল্লাহ কাপুর রহিম পাপ করতে পারে সেজন্য হল আলী এবং আমার আজাব মর্মান্তিক আজাব কিন্তু সাবধান আজাবকে ভয় করো আর আল্লাহর রহমতের আশা রাখো আর ক্ষমারও আশা রাখো দুটাই এ দুটো হচ্ছে একজন মুসলিমের বা একজন মানুষের ডানা পাখির ডানার মতো পাখির দুটা ডানা হলে যেমন উঠতে পারবে না বাঁচতে পারবে না চলতে পারবে না ঠিক তেমন একজন মুসলিমের দুটোই যদি না থাকে আল্লাহর ক্ষেত্রে তাহলে মানুষ ইমানের অবস্থায় থাকতে পারবে না পাপ মুক্ত থাকতে পারবে না ভুল করব না ইচ্ছে করে আর ভুল হয়ে গেলে তবা করব আল্লাহর মাগফেরাত ক্ষমা এবং রহমতের আশা রাখব আশা আর ভয় ভুল করলেই ভয় হবে তখন তাড়াতাড়ি পালিয়ে আসবো ওই দিক থেকে ফিরে আসবো ভুল হবে না মানুষের এটা হয় না যত ভালো মানুষ ভুল হইতে পারে ছোট বড় কিছু ভুল হবে মানুষের মাঝে মধ্যে কম হোক আর বেশি হোক কিন্তু ভুল হলেই ওয়ান্না আলিম আমার আজাব বড়ই হ্যাঁ মর্মান্তিক যন্ত্রণাদায়ক আজাব রয়েছে এই ভয়ে তখন আল্লাহর দিয়ে পালিয়ে আসবো ফের রুয়েল আল্লাহ আল্লাহর দিয়ে পালিয়ে আসবো এটা হচ্ছে ইসলামের দাওয়াতের কোরআনই তরিকা কিন্তু তবলিগদের তরিকা সম্পর্কে শেখ সরফাজার বলছেন যে এরা শাস্তির দিক যে ভীতি প্রদর্শনের দিক যে খুব বর্ণনা করে জি হ্যাঁ কিন্তু এর চাইতে মারাত্মক যেটা তার আগে বর্ণনা করলেন যে এদের মধ্যে সুফি ইজম রয়েছে যেটা শির্ক বিদাত ছাড়া হয় না সুফিবাদ অদ্ভুট কিচ্ছা কাহিনী বর্ণনা করা আকিদার কোনো গুরুত্ব নেই না আকিদার তাদের জ্ঞান আছে তহিদদের সাথে তাদের মহব্বত আছে এই ছিল শেখ সরে ফৌজান হাফিজ তালার কথা এখন গুরুত্বপূর্ণ কিছু কথা শোনায় ভাষ্যকার যা উল্লেখ করেছেন এই কিসা কাহিনী যারা বর্ণনাকারী তাদের সম্পর্কে সালাফে সালেহিনদের যুগে যেসব কিসা কাহিনী বর্ণনাকারী ছিল তাদের সম্পর্কে সালাফদের কিছু উক্তি শোনাই বলছেন ভাষ্যকার কানা সালাফুসলে আসাদুন্নাসে জাম্মাল্লিল যারা গল্প কিসা দিয়ে ধর্ম প্রচার করত তাদের চরম নিন্দা করেছেন এবং তাদেরকে চরমভাবে ঘৃণা করতেন ইমাম বলছেন আরাফি নারান আমি যদি মসজিদের এক কিনারাতে আগুন দেখি যে দাও দাও করে জ্বলছে আহাব্য এলাইয়া এটা আমি বেশি পছন্দ করি কিসের তুলনায় মিন আন আরাফি নাহিয়াতিল মসজিদে কাসান মসজিদের কোনে একটা কিনারাতে এক বক্তা দাঁড়িয়ে গেছে আর কিচ্ছা মানুষকে শোনাইছে আর গোপনা করছে জাল জয়ীফ ভিত্তিহীন কিচ্ছা শোনাইছে এটা আমি বরদাস্ত করতে পারি না কিন্তু আগুন থেকে বরদাস্ত করি আগুনে অত ক্ষতি করবে না যত ক্ষতি এই জাহেল বক্তারা করে জাহেল বক্তা ইমান কেড়ে নেবে আগুন ইমান কাটবে না আগুন হয়তো আপনার ধন সম্পদের ক্ষয়ক্ষতি হবে এমাম মালিক রাহমুল্লাহ বলছেন ওয়াইনি লাকরাহুল তেসাসাফিল মাসাজিদ আমি মসজিদে কিসা কাহিনী বর্ণনা করাকে ঘৃণা করি আরো বলছেন ইমাম মালিক রাহমাহুল্লাহ স্যার ইমাম রেখেমাম তাহলে ইমাম মালিকের যুগে তাহলে এইরকম জাহিল বক্তারা পয়দা হয়েছিল বলছে ওয়ালা আরা আইজুজলাসা এলিহিম আমি জায়েজ মনে করছি না যে বক্তা যে কিচ্ছা কাহিনী বয়ান করে তার পাশে বসবেন ওয়াইনাল কেসাসালা বিদাতুন আর কিসা বয়ান করে ধর্ম প্রচার করা হচ্ছে বিদাত কিসা কাহিনী বর্ণনা করে ধর্ম প্রচার করা হচ্ছে বেদাত কোরআন সন্ন্যার কিসা ছাড়া কিন্তু জি কিসা কাহিনী এক আবেদ ছিল এক জাহিদ ছিল সারি এরকম হলো সেই হলো এক লোক এই ছিল সেই হলো ইত্যাদি এগুলো সাহাবাই কেন শেষ জামানায় এইরকম কিছু বক্তা বেরিয়ে গেছিল এই মর্মে ইবন আল্লাহ তালানুমা থেকে একটি রেবায়ত রয়েছে তার ছেলে সালেম মৌলা ইবন উমার হ্যাঁ তার স্বাধীনকৃত গোলাম তিনি বলছেন ইবন উমর আল্লাহ তালানোর সাথে সাক্ষাৎ হলো মসজিদের বাইরে উনি মসজিদে বেরিয়ে যাচ্ছেন বৃদ্ধ অবস্থায় ফায়াকুল বলছে মা আখরা জানি ইল্লা সৌত কাসকুম হাজা আমি মসজিদ থেকে বেরিয়ে পড়লাম কারণ এই যে এই বক্তার আওয়াজ শুনলাম সেই জন্য কিসা কাহিনী বর্ণনা তাহলে ওমাইয়াদের যুগে লম্বা আয়ু পেয়েছেন আব্দুল মরজি আল্লাহ তালানুমা যে বক্তাদের কথা শুনলে মসজিদে তিনি বেরিয়ে যেতেন কারণ জাল কথা বর্ণনা করবে উদ্ভট কথাবার্তা বর্ণনা করবে শুনবেন না সেই জন্য কেন তিনি বেরিয়ে যেতেন মিথ্যা কিসা কাহিনী শুনিয়ে মানুষকে ব্যস্ত রাখত উপকারী জ্ঞান শিখা হতে দিনের কোন উপকারী জ্ঞান দিত না ইমনে সির রহমতুল্লাহ এই ক্ষেত্রে উক্তি রয়েছে তিনি বলছেন তাকে কেউ বলল যে আপনি যদি একটু কেসা ইবনে সিরিন বড় ইমাম তবেই তাকে বলা হল কাসাস্তা আলাই খোয়ানেকা আপনার ভাই বেরা বা যারা দিনী ভাই রয়েছে তাদেরকে যদি কিছু কিসা কাহিনী শোনাইতেন বলছেন যে মানুষ সে সামনে বক্তব্য রাখবে হয় আমির দেশের শাসক গভর্নর ও মামুর অথবা শাসক যাকে আদেশ করবেন যা আপনি বক্তব্য দেন খুদবা দেন আও আহমাক অথবা যে আহম্মক হবে আহমক তো বুঝেন না আরবি শব্দ কিন্তু আহম্মক মানে হ্যাঁ বোকা লোক বোকা ওলাস্তবি আমির ওলা মামুর আমি আমিরও না শাসক না আর আমির আমাকে সরকার বলেনি যে তোমাকে এই কাজ করতে হবে বলছেন ও আকরাহ সালেস আর আমি কিচ্ছা কাহিনী বর্ণনা করে আমি আহমক হতে চাই না যারা বক্তা তারা হচ্ছে কি আহমক কে বলেছেন ইবনে সিরিন রহমতুল্লাহ প্রখ্যাত তাবেই আর স্বপ্নের সবচেয়ে বড় উম্মতের বলা যেতে পারে সাহাবাইকারদের সাথে তুলনা করবো না তারপরে তাবেইনদের যুগ থেকে শুরু কাজ পর্যন্ত সবচেয়ে বড় হ্যাঁ বিবরণ দানকারী মহাব্বের এমনি সিরিন রহমতুল্লাহ আলী সুতরাং আমি আমার বক্তব্য মাঝে মাঝে এই এই বক্তাগুলিকে কম বক্তা বলি কম বক্ত একটা গালি আছে একে কম বক্ত মানে যার ব্যবহার চরিত্র খারাপ উর্দুতে তো ওখান থেকে বলি বক্তাগুলো আসলে বক্তা না এরা কি কম বক্তা কম বক্তা বলি আহমক যে বোকা সেই হচ্ছে কম বক্তা তাই না জি তো ইবনে রহমতুল্লাহ কথাই বলি আমি আমি বেশি বাড়াবাড়ি কোনো কথা বলি আলহামদুলিল্লাহ চেষ্টা করি যে সালাফদের অনুসরণ হয় তো এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ দেখেন আহমক বলেছে এইসব বক্তা যারা জালজয় বয়ান করে তাদেরকে আহমক বলেছেন ইবনে সির রহমতুল্লাহ আলহী এমাম আহমদ বিন হাম্বাল কি বলছেন শুনেন বলছেন নাসে আল কোসাস ও সোয়াল সবচাইতে মিথ্যাবাদী মানুষ হচ্ছে যারা গল্প দিয়ে ইসলাম প্রচার করে তারা বক্তা কিসা কাহিনীর বক্তা অসোয়াল আর ভিক্ষুক ভিক্ষুকরা মিথ্যা কথা বললে ভিক্ষা করে মসজিদে দাঁড়িয়ে গেলে দেখছেন সৌদি আরব মসজিদে দাঁড়িয়ে গেলে একটা বাচ্চা নিয়ে চলে এসছে মিথ্যুক কারো বাচ্চা পয়সা দিয়ে নিয়ে চলে এসছে চাপ দিয়ে বাচ্চা নিয়ে চলে এসছে জি হ্যাঁ ভারত থেকে একসময় আফ্রিকা থেকে বিভিন্ন দেশ থেকে খোঁড়া বাচ্চাদেরকে ভাড়া করে নিয়ে আসতো আর হারা মক্কা মদিনাতে ভিক্ষা করে এই মৌসুমগুলিতে দেখেছি একসময় তখন অনেক বেশি ছিল এখন তো আলহামদুলিল্লাহ একটু কন্ট্রোল হয়েছে তারপরে বলছেন তাহলে সবচেয়ে মৃত্যুক হচ্ছে যারা কিচ্ছা কাহিনী শোনায় জাল জয়ীফ আর কিচ্ছা কাহিনী তাদের মূল বিষয়বস্তু বক্তব্যের আর ভিক্ষু ওমা আহওয়াজান্নাস এলাকা সাদুক তবে মানুষরা সত্যবাদী কিসা কাহিনী বর্ণনাকারীর মুখাপেক্ষি যারা সত্য কিসা কাহিনী বর্ণনা করে ওদের প্রয়োজন রয়েছে কোরআন সন্ন্যায় কাহিনী রয়েছে যাতে সিহত রয়েছে শিক্ষার বিষয় রয়েছে বর্ণনা করবেন তিনজন মানুষ সফরে যাচ্ছিল আর ঝড় তুফানের সময় পাহাড়ে আশ্রয় নিল আছে না সহি বখানিতে অনেক শিক্ষা আছে এতে আপনি ওইরকম বিপদে পড়লে কি করবেন শিখতে পারবেন হ্যাঁ জি আপনার নেক আমল আপনার ওসিলা হইতে পারে আকিদাও শিখতে পারবে কোন থেকে বনু ইসরায়েল দুটো তিনজন লোক ছিল যাদেরকে আল্লাহ পরীক্ষা করতে চাইলেন সেই হাদিস হ্যাঁ এদিকে নফল নামাজ পড়তে আছে জাহেল জোরাইজ আবেদ আর ওর মা ডাকছে গেল না তখন কি বিপদে পড়লো শিক্ষাবে সহি মুসলিমের হাদিস তাহলে সহি ঘটনা থেকে অনেক শিক্ষা রয়েছে কিন্তু শিখার বিষয়গুলি শিখতে হবে শিখাইতে হবে বক্তাকে এগুলো বর্ণনা করে শুধু এমনি বর্ণনা করলে হবে না আর যারা প্রচলিত বক্তা তারা তার এগুলো না এর চাইতে বেশি ওইসব বয়ান করে যেগুলোর কোনো হদিসই নেই ইসলামে ঘটনা মনে করছে বড় বড় হ্যাঁ সুফি ভণ্ডদের মনসুর হাল্লাজের মনসুর হাল্লাজকে বাঁধলো জেলে বন্দি করলো কিসা কাহিনীতে কি আছে শোনান হ্যাঁ জানেন না ভুলে গেছেন হ্যাঁ, হ্যাঁ। একদিন দেখছে ওই নেই জেলের ভিতরে ও নাই আচ্ছা আর ওই এগুলো পড়ে আছে হ্যাঁ শিকল টিকল পড়ে আছে শিকলে বাঁধা ছিল আর একদিন দেখছে যে জেলই নেই আর সব পানি আর পানি হয়ে গেছে এই সুফিদের কিতাব আছে একদিন মায়ের পেটে আছে আব্দুল কাদের জেলানি কয়েক মাসের বাচ্চা দুই চার পাঁচ মাসের বা ছয় মাস সাত মাসই হোক ধর মায়ের পেটে আছে এখনো দুনিয়াতে আসেনি আর একটা লোক ওখান থেকে যাচ্ছিল ওর মার দিকে একটু খারাপ নজর দিচ্ছে তখন পেট থেকে লাফ দিয়ে বেরিয়ে ওকে দিল হত্যা করে হারাজ এইরকম হাজার হাজার লক্ষ লক্ষ কাহিনী আছে সুফিদের কাছে তবলিগীদের কাছে বেদাতিদের কাছে বক্তাদের কাছে কারণ তাদের কাছে দিনের জ্ঞান নেই কিন্তু ইনকাম সোর্স আচ্ছা কিসা কেন বয়ান করতো এমনি বয়ান করতো না মানুষ যখন শুনে পাগল হয়ে যেত তখন সব ঝেড়ে ঝুড়ে পয়সা দিত আর এই যারা ওই যুগের জালেম সরকার ছিল তারাও ভাবতো যে এগুলোতে মানুষকে ব্যস্ত রাখ মাতিয়ে রাখ তাহলে ওরা আমাদের সম্পর্কে কোনো বিক্রি করবে না যেন ওদেরকে মাতিয়ে রাখতো ওদেরকে সরকারও বকশিস দিত বনু উমাইয়ের যারা জালেম শাসক ছিল বা আব্বাসীদের তারা ওদের বকশিষ্ট যদি দিত কারণ এরা এরা এগুলো বয়ান করতে থাকুক আর জনগণ মেতে থাক আর আমরা আমাদের কাজ করতে থাকি ক্ষমতা ঠিক থাকে জি আজকে সারা বিশ্বের যে আন্তর্জাতিক খেলগুলি বা জাতীয় যে খেলগুলি আছে ক্রিকেট হোক আর ফুটবল হোক আর কাবাডি হোক আর অমুক আর তোমাকে যে ম্যাচ আছে এগুলো কি জন্য এই জন্যই যে যুব জেনারেশন মেতে থাকে এগুলোতে খেলা নিয়ে নারী নিয়ে মদ নিয়ে হারাম নিয়ে মেতে থাকে যাতে ওদের চিন্তার কোনো সময় না থাকে জাতির সংশোধনের আর দেশের উন্নতির আর জাতির উন্নতির কোন ফিকে তাদের না থাকে ডুবিয়ে রাখে এদেরকে এটা গুরুত্বপূর্ণ কথা তারপরে বর্ণনা করছেন ভাষ্যকার কেউ বলতে পারে বা এই ধারণা করতে পারে যে ওই প্রাচীন যুগে ওই যুগে মানে তাবাইন তাবা তাবাইন ওই যুগে সালাফদের যুগে সেই যুগে এই কিসা কাহিনী বর্ণনাকারীরা ছিল আজকাল নেই আজকাল ওই সবগুলো নেই এ কথা বলতে পারলাম ইয়াউদ মৌজুদান আল আন এখন নাই হয়তো ইন্নাম আমরুন তারিখ বাহাত সেটা ঐতিহাসিক বিষয় ছিল চলে গেছে আজকাল এগুলো আমাদের বর্ণনা প্রয়োজন নেই এর উত্তরে বলছেন ওয়াহাজ খাতি এটা ভুল ধারণা বরং আজকাল আরো মারাত্মক আকার ধারণ করে আছে বর্তমান বক্তাদের অবস্থা জাতিকে যে গুমরা করছে বলছে যে এরা মজুদ রয়েছে লিয়ান হাউলাল কোসাস এই কাহিনী বর্ণনাকারী বক্তা মাজালু মাল আসাফ দুঃখের বিষয় মৌজুদিন আছে বিদ্যমান কিন্তু নাম পরিবর্তন হয়েছে বেআসমা ওখরা হয়তো কোসাস বলা হয় না কাস বলা হয় না কিন্তু কি বলা হচ্ছে বাংলায় বক্তা আরবি তোকে বলা হচ্ছে দাইয়া দাইয়া তো আজকাল আমাদের কোরআন হাদিসে দায়ীদের বলা হচ্ছে কিন্তু আরব দেশে বিদাতি দায়ী দায়ী জাফরি এমানের সুফি বিদাতি বড় দায়ী জি হ্যাঁ বড় দায়ী তাদের তার কাছে মিলাদ করা আর এই সব যতগুলি বিধাত আছে সব অজেব ওগুলো করতে হবে এরকম অনেক আছে আরব বিশ্বে বিভিন্ন নামে আছে কারো নাম মুরব্বী কারোর নামে ওস্তাজ কারোর নামে চিন্তাবিদ মুফাক্কের ইসলামিক ইসলামিক চিন্তাবিদ হ্যাঁ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা সব ভাষা দিয়ে আছে কিন্তু খ্যাতি সম্পন্ন কিসে কোরআন মহাদিসের দলিলে নয় সহি ইসলামের প্রতিনিধিত্ব করাই নয় বরং ফলোয়ার অনেক রয়েছে মানুষ তার কথাতে হাসে আর কাঁদে উঠে আর বসে এইরকম অনেকে আছে বলছেন যে এরা আছে এরা আছে অধিকাংশ মানুষ পার্থক্য করতে জানে না যে কারা কোরআন সন্ন্যার দায়ী আর বক্তা আর কারা হচ্ছে এইরকম প্রচলিত ওই কুশ্বাসদের হ্যাঁ কোশ্বাসের সন্তান বা কোশ্বাসদের উত্তরসূরি এইসব বক্তারা যারা জাহেল এদের মাঝে আর যারা সত্যিকার দোয়াতি সত্যবাদী যারা দায়ী পার্থক্য নেই উনিও আজকালকার যে বাঙালিদের অবস্থা যদি কোরআনে ও হাদিসের কাছাকাছি ভালো করে না আসে তাহলে তাদের কাছে সবাই হুজুর কথা বোঝা গেছে না যে কোরআন হাদিস আল্লাহ এবং রসুলের কথা বলছে নির্ভেজাল সেও হুজুর ওকে আরো বেশি পছন্দ করে না ওকে চায় না আর যাদের মধ্যে যত ভেজাল আছে ওদের অনুসারী বেশি ভক্ত বেশি আর ওদের প্রশংসা বেশি হ্যাঁ এরা অনেকে আত্মগোপন করে আছে এটাও শুনে বলছে ওকাত্তাসত্তারা বাদ হাওলাল কোসাসাল মোয়াসের বর্তমান যুগের যারা এইরকম বক্তা তার অনেকে আত্মগোপন করে আছে তাদের লেভেল হচ্ছে দাওয়াইল্লাহ দিনের দাওয়াত করছে দিনের দায়ী কিন্তু আসলে বিদাতি দায়ী কোরআন সন্না এবং সালাফে সালেহিনের মানহাজের চরম বিরোধী চরম শত্রু জি বিদ্বেষী মোটেই বরদাস্ত করতে পারে না সুযোগ পেলে লায়ালুনাকুম খাওয়ালা ক্ষতি সাধন করতে ছেড়ে দেবে না সবসময় সৌদি আরবের বিরুদ্ধে লেগে আছে চরম বিদ্বেষ তাদের সালাফিদের বিরুদ্ধে লেগে আছে সালাফের অনসারীদের বিরুদ্ধে লেগে আছে এরাকে ভাষ্যকার তিন ভাগে ভাগ করেছেন সময় আমাদের শেষ হয়ে যাচ্ছে তিন ভাগে ভাগ করেছেন একদল যাদের কথা শেখ সালে ফজার নাম ধরে বলেছেন উল্তু বাহাজায়ান আলা ফিরকাতি তবলিক এই তবলিক জামাত এক জামাত যাদের ধর্মের প্রচার প্রসার হচ্ছে জালজৈব কিসা কাহিনীর উপর একটি দল আর একটি দল হচ্ছে যদিও তবলিগিরা সুফি প্লাস তবলিগি আর সুফিটা ব্যাপক সুফিদের মধ্যে যতগুলি পীরতন্ত্রে বিশ্বাসীরা রয়েছে চর্মনাই সারসেনা থেকে শুরু করে দেওয়ানবাগি আটরসি পর্যন্ত যতগুলি আছে এরা এক শ্রেণীর যারা প্রাচীন যুগের যারা কিচ্ছা কাহিনী বলে মানুষকে ধর্মের দিকে আকৃষ্ট করত এই হচ্ছে তাদের তরিকা জাল কথা ধর্মের নামে এরা প্রচার প্রসার করে আর তৃতীয় দলের কথা বলছেন কুলতু ওয়াহাজ আল ওয়াসফিয়ান তবে কলা ফিরকাতুল ইখান মুসলিমিন ইখান মুসলিমিন আর জামাত ইসলামী হ্যাঁ এরা জি হ্যাঁ কিসা কাহিনী এদের কম থাকলেও এদের ইসলামের যে ব্যাখ্যাটা রয়েছে যেই ব্যাখ্যা একবারে আধুনিক ব্যাখ্যা যেটা এই ষাট সত্তর বছরের আবিষ্কার মৌলানা মৌদুদ্দিন আর হাসানুল পান্না আর সৈয়দ কুতুবের জি হ্যাঁ তা হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা না হলে ইসলাম কাইমি হইল না এই ইসলামের কোনো মূল্য নেই ইসলাম দিন কায়েম হয় না তাদের দিন কায়েমে কোথায় ভূমিকা আপনাদের তার মানে রাষ্ট্রীয় ক্ষমতা দখলে যেন চেষ্টা না করলে দিন কায়েম হয় না তাদের কাছে ইসলামের নামে একবারে জালিয়াতি এই তিনটি দল সম্পর্কে সতর্ক করেছেন ভাষ্যকার এই আলোচনার শেষে এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ রবুল্লা আলমিন এ সমস্ত গুমরাদের ফিতনা থেকে উম্মাতে মুসলিমার যেন হেফাজত করেন আল্লাহ রবুল্লা আলমিন যেন সৌদি আরবের হেফাজত করেন সৌদি আরবের যত শত্রু রয়েছে প্রকাশ্য গোপনীয় রাফেজি শিয়া ইরান থেকে শুরু করে ইরানের পৃষ্ঠপোষক এবং সুফি বেদাতি যারা এখানে শির বেদাত করতে পায় না মাজার পূজা করতে পায় না তৌহিদের দেশে এইসব শত্রু আর এইরকমই যারা বেদাত তরিকা প্রচার প্রসার করতে পারে না লুকিয়ে লুকিয়ে এখানে ওইসব করে বাড়ায় এরা চরম বিদ্বেষ রাখে সৌদি আরবের মধ্যে আল্লাহ এদের সার থেকে অনিষ্ট থেকে যেন সৌদি আরবের এবং সৌদি আরব ওলামাদের সৌদি আরবের শাসকদের হেফাজত করেন এবং আল্লাহ রবুল আলমিন দিনের তৌহিদের সন্ন্যার আকিদার প্রচার প্রসারের যেন তৌফিক দান করেন সুবাহ রব্বিক রব্বিল ইজাত ওসালাম সালিন আলহামদুলিল্লাহ আলম